যেখানে আমাদের এই গৃহগীতির এক মাস আস্বাদন হলো এই জায়গাটি একটু আপনারা প্রেমের নেত্রে অনুভব অনুভবের চোখে যদি দেখেন তো এই স্থানটা রঘুনাথ দাস গোস্বামী পাদের অস্ত্রনীরে পঙ্কি বিচ্ছিন্ন হয়ে আছে দিন রাত এইখানে কাঁদছে গৌরলীলা নিত্য এখন কি ক্রন্দন বন্ধ হয়েছে তা নিত্যকাল চলবে রোদনী সাধনা রোদনী সিদ্ধি দুঃখকুল সাগর দরে দুয়মানমতি দুর্গতং জনম তং কৃপা প্রবল নৌকয়াদ্ভুতং প্রাপয় সপদ পঙ্কজালম কৃপা ছাড়া তোমার গতি নেই দুঃখরূপ সিন্ধুতে অতিশয় দুত্তৈবে পড়ে আর নিশ্চিত হচ্ছি তুমি তোমার চরণ কৃপা দিয়ে চরণ তরণী দিয়ে নিজের পাদ পদ্ম সান্নিধ্যে নিয়ে যাও কোন সময় বলেছেন তদল কোন কালাহি দংশই দেব মৃতঞ্জনম তোমার অদর্শন রূপ কালো সাপের দংশনে এই মানুষ এই জন মৃত হয়ে গিয়েছে তো শ্রীপাদ আপনি কথা বলছেন আর বলছেন এই লোকটা মরে গেছে বললেন রাধারানীর অদর্শনে এই এই লোকটি মরে গেছে তো মরে যদি আপনি যান তো কথা বলছেন কেন বললেন না দেহের মৃত্যু নয় আত্মা নিষ্পেষিত হচ্ছে এটি হচ্ছে আত্মার বিরহ অন্তরের থেকে উঠছে সাধক ভক্তের যখন স্বরূপ নিষ্পেষিত হবে আত্মা মানে স্বরূপ স্বরূপ জাগিয়ে যদি শেষে রাধা মাধবের জন্য রোদনটি হয় স্বরূপ যখন বিরহে নিষ্পেষিত হবে তখন তো এই রূপ রোদন জাগবে দেহাদেশের ভজন নয় আয়রা তো সাক্ষাৎ সেই একেবারে মূর্ত অর্থাৎ নিত্য সিদ্ধ আছেন যারা সাধন সিদ্ধ আছেন তারাও গোপী দেহ পেয়েছেন ঠাকুর মশাই বলেন আমরা বৃন্দাবনে যাব কানতে কানতেই যাব হরি হরি কবে মোর হইবে সুদিন ফলমূল বৃন্দাবনে খাব দিবা অবসানে ভ্রমিব হইয়া উদাসীন শীতল যমুনা জলে স্নান করি কুতুহলে প্রেমানন্দে পুলকিত হইয়া বাহুপর পর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া দেখিব সঙ্গে স্থান জুড়াবে তাপিত প্রাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব কাহা রাধা প্রাণেশ্বরী কাহা গিরিবর থারি কাহা নাথ বলিয়া ডাকিব মাধবী কুঞ্জের পরি সুখে বসি সুখ সারি গাইবে রাধা কৃষ্ণ রস তরুতলে বসি তাহা শুনি জুড়াইবে ইয়া তবে সুখে শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত বরতন সিংহাসন এই জন্যই বৃন্দাবনে আসা একটু আধটু সাধকগণকে বিরহ জাগিয়ে বা অভাব জাগিয়ে ভজন করতে হবে এদের তো এইটি ভজন আমাদের গোস্বামী পাদ বললেন শৃঙ্গার দু প্রকার একটি হচ্ছে সম্ভোগ একটি বিপ্রলম্ব তো সম্ভোগ বিপ্রলম্ব চার প্রকার রস আশ্চর্য বস্তু একটি পূর্বরাগ পূর্বরাগের পরে যখন মিলন হচ্ছে তখন তার না হলো সংক্ষিপ্ত সম্ভোগ একটি মান তারপরে যখন মিলন হচ্ছে তখন সেটিকে বলা হয় সংকীর্ণ সম্ভব আর সুদূর প্রবাস এই অদূত প্রবাস এটা যেমন হয়েছে এই অদূত প্রবাসের পর মিলনকে বলা হচ্ছে সম্পন্ন সম্ভব আর মাথুর বিরহের পর যে মিলন সেটিকে বলা হয়েছে সমৃদ্ধিমান সম্ভব পিপাসা না হলে আর সাধনের চমৎকারিতা নাই যত বুক তৃষ্ণার্ত হবে পিপাসিত হবে তত অমৃতের আস্বাদনের চমৎকারিতা গোবিন্দ হচ্ছেন অমৃতের সিন্ধু তরঙ্গায় উচ্ছলিত সিন্ধু তাকে আস্বাদন করতে গেলে পিপাসা চায় সুতরাং এই পিপাসার কোনোদিনই শান্তি হয় না তৃষ্ণা বাড়ির সেই বিপুল তারা সুস্বরে স্বরে আরম্ভ করলেন গোবিন্দ দেখলেন এরপর পানা থাকবে যখনই এই কথা চিন্তা করলেন এদের ভজনই তো করছেন আড়ালের থেকে বলেছেন তো যে প্রচ্ছন্নের থেকে তোমাদের আমি ভজন করছিলাম সুতরাং যখন দেখলেন এরপর আর এদের কান থাকবে না তখন সুখমণি বললেন রাজন তাসামা বীর ভূষৌরি স্ময়মান মুখাম্বুজ হিতাম্বর ধরস্রৌরি সাক্ষান মন্মত মন্মত হোক

গলায় আছে মালা আর পিতাম্বর ধর বললেন পিতাম্বর ধারী সাক্ষাৎ মনমত মনমত সাক্ষাৎ মনমথির মনমত সাক্ষাৎ মনমথের মনমথ রূপে দর্শন দিলেন মানে আরবি শব্দটি আছে না সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা করেছে বললেন এবং আত্মানুপেক্ষা তদেকাপেক্ষৈব এই যে দর্শনটি দিলেন এই দিলেন যে শুদ্ধ ভক্ত যারা তারা কাঁদবেন নিজের জন্য না আমি কৃষ্ণ বিরোহী বিরোহিনী বা কৃষ্ণ বিরোহে বিরোহী এই জন্য যদি কাঁদেন তারা আসতে দেরি হবে বললেন গোবিন্দের সুখের জন্য কাঁদবেন এরা বলছেন যে তুমি যে বৃন্দাবনের বনে বনে বিচরণ করে বেড়াচ্ছ তোমার চরণে যে ব্যথা লাগছে তার জন্য আমাদের মৃত্যু এসে গেল গেল আর দেরি নাই নাই সেই জন্য মরণ আসন্ন মরণ গোবিন্দের সুখের জন্য নিজের কিছু নাই আত্মেন্দ্রীয় সুখ বাঞ্ছা নাই গোপী কার আত্মসুখ দুঃখে গোপীর নাই করিসা সুতরাং যা কিছু সুখ দুঃখ সব তো গোবিন্দের এই জন্য গোস্বামীপাল বললেন যে এবং আত্মার অপেক্ষায় তদেকাপেক্ষই বদন্য বিশেষেন এতে দেখানো হলো তারা যখন কানতে লাগলেন যে তোমার এইটি আমাদের হৃদরোগ গোবিন্দ বললেন কি তোমাদের হৃদরোগ কিসে সেই কি হৃদরোগের ঔষধ বললেন তোমার চরণে ব্যথা লাগছে এই হৃদরোগ এবং তোমার তুমি আমাদের কাছে এসে উদিত হও এই তার ঔষধ আর কোনো ঔষধ সুতরাং আর না এসে উপায় আসতে হবে জন্য তো রোদন নিজ সুখের তো কোনো প্রশ্নই নেই এখানে সুতরাং তাঁদের নিকটে যখন এলেন তখন সুকমুনি তিনি বললেন তুমি সৌরি যখন সুকমুনি রাজ আরম্ভ করেন আর গোপীগণ যাচ্ছেন তখন সুকমুনি হঠাৎ বলে ফেললেন আজ অন্যান্যমূলক শীতল ক্ষমা অর্থাৎ গোপীগণ কৃষ্ণের নিকটে আগমন করিলেন ব্যাখ্যাকার লিখছেন সুকমুনি তখন একটি গোপী তার দেহটি অবশ্য আছে সেইখানে বসে কিন্তু তিনি গোপিকার সঙ্গে যোগ দিয়েছেন এবং গোপী হয়ে তিনি সেখানে পৌঁছে গেছেন শ্রীকৃষ্ণের চরম সান্নিধ্যে তিনি দেখছেন গোপীগণ আসছে নাহলে আজমু বলতে পারেন না আগমন করলেন এ কথা বলা যায় না গমন করলেন বলতে হবে যদি তিনি গঙ্গা তীরে থাকতেন বললেন তিনি গঙ্গা তীরে সেইখানে সুতরাং উপরে চরণ সুতরাং একটা এমন গভীর এখন রাধারানীর পক্ষ হয়ে তিনি বললেন তুমি সৌরী আমরা যে প্রজাবাসী আমরা শুনতে পাই যে তুমি নাকি বসুদেবের কারাগারে অবতীর্ণ হয়েছিলে মাঝে মাঝে শুনি আমাদের বিশ্বাস হয় আমরা জানি তুমি নন্দনন্দন কিন্তু আজ জানলাম যে তুমি হয়তো সেই বসুদেবের ছেলেই হবে সুর বংশ ক্ষত্রিয় জাতি না হলে আমাদের পরম করুণ কমল হৃদয়া যশোদার যদি তুমি ছেলে হতে তাহলে এই গোপী মনের এত কান্না তুমি সইতে পারতে সুরমণির কথা এত কাঁদছে এনে তুমি সইতে পারতে না এর অনেক আগেই তোমার দর্শন দেওয়া উচিত ছিল এই জন্য বলে সম্বোধন করেছেন সুখমণি কথা এটা মুসাইফাদ বললেন তাসাং মধ্যে আগ্রহ ওই যে আবির্ভাবটি কি প্রকার সর্বতোপি অপূর্বাত আবির্ভাবা গোপীভাব দর্পণ তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মা এখন যে আসছেন গোপীভাব দর্পণের সব কোটি কোটি গোপী সেই গোপী ভাব দর্পণের কাছে আসছেন তো এখন বনে যে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সেই রূপার নাই আমাদের বেদান্ত শাস্ত্র বললেন না পরিপূর্ণতম তত্ত্ব ঋষিকেন্দ্র মৌলী স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন এই পরিপূর্ণ তত্ত্বতে হ্রাস বৃদ্ধি কল্পনা করা যায় পরিপূর্ণ তম বস্তুতে আবার হ্রাস বৃদ্ধি কি আছে কিন্তু আমাদের সুকমুনি বললেন বললেন হ্রাসের কোনো কথা নয় কিন্তু গোপীর সঙ্গে তার সৌন্দর্য মাধুর্যের আতিশয্য আছে হ্রাসের প্রসঙ্গ প্রসঙ্গ হচ্ছে না কিন্তু আতিশয্যের প্লাবন বিভাব দর্পণ তার আগে ক্ষণে নব নব স্নেহের মাধুর্য গোস্বামী পা দৃষ্টান্ত দিচ্ছেন বললেন দেখুন না এইখানে লেখা আছে এরপরে ত্রৈলক্য লক্ষ্মীক কথা শ্লোকটি গোপীগঞ্জ যখন সেই যমুনার যেখানে রাস হবে সেই স্থানে সকলের সঙ্গে এলেন তখন যত গোপী সকলকেই সকলের নিকটেই তিনি একে নেবো পোশাক এখন সকলে বসতে দিচ্ছে কি আসন দেবেন ঘরের থেকে তো আসন কিছু নিয়ে আসেননি পাগুলিনি প্রেম এদের কৃষ্ণ সেবার উপচার এদের শ্রীগ্রহ কৃষ্ণ সেবার উপচার এরা ঘরের থেকে ফুল ফুলের মালা ইত্যাদি আসন টাসন বয়ে আনতে পারেননি পাগলের মতো ছুটে এসেছে নিজের দেওয়া নাই আর এদের আবার কি সরঞ্জাম তো বললেন তখন ওই উত্তরীয়টি বসতে দিলেন বসে যে উত্তরীয় কেঁদে কেঁদে এই ফিগি দিতে নয়নের কজ্জল লেগে কালো হয়ে নাসিকার জলে চোখের জলে ভেজা আর তো বললেন সেই প্রেমের আসনে যখন বসলেন তখন আর সেই কৃষ্ণ নেই গোপিকার নিকটে তাদের প্রেমের আসনে বসে ত্রৈলক্য মোহন রূপ ধারণ করলেন তিনি গোপিকার সান্নিধ্যে তাদের প্রেমের সান্নিধ্যে আরো বলবেন ভগবান দেবকী সুত মধ্যে মণিনাং ভীমানাং মহাভরকুতু যথা গোপীর সান্নিধ্যে কাঞ্চন মণিগণে জননী রমাল রমণী মণ্ডল সাজ মাঝ হিমাঝ মহামরগত সম শ্যামরু নটবর রাজ ধনী ধনী অপরূপ রাস বিহার রাস হচ্ছে স্থির বিজয়ী সঙ্গে চঞ্চল জল রসবরি সয়ে অনিবার এরূপ শোভা আরেকটি শ্লোক তুলে দিচ্ছেন গোপস্তব কিমাচরণ শ্লোক যখন গোবিন্দ মথুরা নগর ভ্রমণ করছেন তখন মথুরা নাগরিকগণ এরূপ দেখছেন দেখে পরস্পরে বলছেন সখীগণ গোপিকাগণ কি তপস্যা করেছিলেন যে নয়ন চষকে এইরূপ মাধুরী পান করছেন ব্যাখ্যাকার বললেন দেখুন জীবন্তী বলছেন তারা তাহলে গোপিকাগণ এখনো পান করছে মথুরায় দেখেছেন তাকে কিন্তু ওরা বলছেন কিবন্তী কিবন্তী বলছেন যে আপনাদের সামনে এখন এই রূপ এখন গোপী কি করে পান করছে এখন তারা বিরহে কাতরা বললেন না সেই রূপ তাদেরই সেই রূপ আসেনি ওই রূপ এটা নয় এই জন্য বর্তমান দেখছেন কিবন্তী গল্পস্তব কিমাচরণ যদমিশ্বরূপম অমিশ্ব অদস্যদের সংস্কৃব বিভক্তির অমিশ্ব পদটি প্রয়োগ করছিলেন যদি সেই রূপটিকে সামনে দেখতেন তাহলে হতো ওটা ইদম শব্দের প্রয়োগ আর যদি দূরে থাকতো তাহলে তৎক্ষত হতো তো বলছেন দেখা তো যাচ্ছে সেই রূপ কিন্তু ওটা যদি ওইটি হতো তাহলে আমাদেরও সেই আবেশ আসত সখীগণ বলতো গোপীগণ কি তপস্যা করেছিল যা তুমি স্বরূপম যার জন্য এই এই যে রূপ লাবণ্য সারম লাবণ্যস্য চাকচিক্যস্য কান্তিক কন্দলি সার ও শ্রেষ্ঠাংশ যত্র তত্ত্ব তখন কি কান্তি কন্দলি একবারে গোপীর সামনে তখন সেই নীল আলোকে সারা বিশ্ব উদ্ভাসিত হয়ে আছে সে লাবণ্যের সার মাধুর্যের পা গোবিন্দের অঙ্গের কান্তি যদি কেউ বলেন যে তাহলে লাবণ্য সার রূপটি এই কান্তি কন্দলি গোবিন্দ কোথার থেকে পেলেন বললে কি অশুভ ধম বললে আছে এই ব্রজেন্দ্র ব্রজেন্দ্র নন্দনে আছে অন্যান্য ভগবত স্বরূপে নেই অন্য কোনো ভগবত স্বরূপে থাকতে পারে অসমর্থম অন্য কোনো ভগবত স্বরূপে সমানই নেই ঊর্ধ্বের কথা ছেড়ে দিয়ে এটা তার নিজস্ব বস্তু অনন্য সিদ্ধান্ত আচ্ছা এই রূপ দেখতে দেখতে তো একটা রূপ যদি দেখতেই থাকা যায় তাহলে তাতে একটা অলঙ্ক দিয়ে এসে যায় যাকে রোজই দেখছি বললেন না অনুসভাবিনবম ক্ষণে ক্ষণে নবায়মান প্রবাহে চলে গোপীভাব দর্পণ তার আগে ক্ষণে ক্ষণ নব নব কৃষ্ণের মা নহে বাড়ে হুড়াহুড়ি মুখ নাহি বুড়ি মুড়ি নব নব দোহার প্রাচুর্য এই গোপিকার ভাব দর্পণের নিকটে নব নবায়মান কৃষ্ণ মাধব নব নবায়মান যদি হয় কৃষ্ণ যখন কৃষ্ণকে যখন সবাই দেখছেন তখন গোপিকার ভাগ্যটিকেই আপনি কীর্তন করছেন কেন আপনারা অন্যান্য তো সমস্ত মাতা পিতা দাস সখা সকলেই দেখছেন বললেন না দুরাপম অন্যভাবে অন্য প্রেমে এত হবে এত চমৎকৃতিও জাগবে না গোপীর সান্নিধ্যে যে চমৎকৃতি সৌন্দর্য মাধুর্যের আর এত আস্বাদনও নেই তার কারণ মহাভাব রস দিয়ে আস্বাদন করছেন চমৎকার আস্বাদন এই জন্য আমাদের গোস্বামী পাদ এখানে আবার এটা পরং বলে শ্লোকটি উল্লেখ করে দিলেন উদ্ধব মহাশয় পরং তনুভৃতাং গোপী ভুবি গোপবস্তু গোবিন্দ ভাবা মুনয় গোবিন্দ কি ব্রহ্ম জন্ম কথার এটা পরম উদ্ধব মহাশয় যখন ব্রজের থেকে বিদায় নিচ্ছেন তখন মনে করছেন এত বড় প্রেম যেখানে না না আপনাদের বিরহ হয় এই প্রেমে কখনো বিরহ হতে পারে পারে না তবে উদ্ধব আমরা এত কাঁদছি তোমার কাছে কৃষ্ণ কথা জিজ্ঞাসা করছি আর তুমি বলছো বিরহ হতেই পারে না বললে না না আপনাদের বিরহ নয় এই বিরহীন মহান মহাভাগা মহান মেন আমার আমার মতো ব্যক্তিকে ধন্য করার জন্য আপনাদের মধ্যে গোবিন্দ বিরহ দেখাচ্ছে এই প্রেম যেখানে এটিকে ছাড়তে পারেন না কখনো ছাড়তে তবে দেখা আমাদের বিশ্বনাথ চক্রবর্তী বললেন মথুরায় যে গেলেন আর ফিরে এলেন এই তো নন্দ মহারাজ কি করে ছেড়ে এলেন তাকে ওখানে নন্দ মহারাজকে তিনি যে বললেন বাবা যাও আমি কিছুদিন পরে যাচ্ছি তখন নন্দ মহারাজের মতো প্রেমিক তার কি বলা উচিত তার বলা উচিত গোপাল যে কি করবো বাবা তুমি তো ব্রজবাসীর প্রাণ জীবন সব তো তোমার আগে কাজ শেষ হোক আমি এখানে আছি তোমাকে নিয়ে যাব বলছেন যাতজং ব্রজং তাত বয়ঞ্চ স্নেহ দুঃখিতান জ্ঞাতিং দ্রষ্টুবি শ্যাম বিধায় সুবিধাংশু এই তো নন্দ বিদায়ের শ্লোক হে পিত তুমি যাও বলে যাও আমরা এখানে এখন দেখছো তো এখন এই যে কংসবোধ হলো জলাসন্ধ রেগে আছে তাহলে এরাও অসহায় এদিকে কে রক্ষা করবে আমরা যদি যাই বাবা তুমি যাও আমি এদের সমস্ত ব্যবস্থা করে পরে আসছি বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন তাহলে কৃষ্ণকে তিনি ছেড়ে এলেন কৃষ্ণের থেকে কটা গায়েই বেশি হলো তা কি আছে ব্রজে তিনি কৃষ্ণকে ছেড়ে আসলেন কি আছে কৃষ্ণই তো সব বললেন ছেড়ে আসেননি নন্দ রায় কখনো হতে পারে না বিভিন্ন বিভিন্ন সব প্রকাশ অনন্ত প্রকাশ ছেড়ে আসেননি একটা প্রকাশের সঙ্গে নিয়ে এসেছেন ওই শ্লোকেই আছে কথা যত নদীকে কৃষ্ণ এলেন বংশবোধের পর ওদিকে বাইরে আড্ডা দেওয়া হয়েছে প্রথমে বলা হলো অক্ষুর মহাশয় বললেন এখন যদি আপনি বসুদেবের গৃহে যান মহারাজ তাহলে ওদের বংশ অন্যরকম সৃষ্টি করবে উৎপাত হতে পারে বাইরে থাক উনিও দেখলেন সেই ভাব আচ্ছা বাবা যখন কংস নিধন হয়ে গেল কৃষ্ণ এসে বলছেন বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করো সত্য করে বলবে তো হ্যাঁ হাসছেন নন্দ মহারাজ গোপাল তোর কাছে আর কি আমার সত্য বলার আছে আচ্ছা বলো তো বাবা এরা সবাই বলছে আমি নাকি এদের ছেলে আর তোমার নাকি পুত্র সত্য করে বলছে এরা তখন উনি কোলে নিয়ে আর বলছেন দেখ গোপাল শোন বলি এরাও ঠিকই বলেছে আর তুই আমার ছেলে এটাও ঠিক বললেন দুটা কি করে ঠিক হবে দুটা কি করে ঠিক হবে এরাও ঠিকই বলছে এদের ছেলে আমি আর তুমি বলছো আমারও ছেলে রে যখন তোর নাম করেছিল না তখন বলল কি বলল পূর্বজন্মে তুই বসুদেবের ছেলে ছিলি পূর্বজন্মে তুই বসুদেবের ছেলে ছিলি ওরে এই জন্য বসুদেব তোকে এত ভালোবাসে বাবা তুই সবার আশীর্বাদ নিয়ে বেঁচে থাক বাস সবার ছেলে সবাই তোকে ছেলে বলে ভালোবাসে তা আপত্তিটা তো কি আছে পূর্ব জন্মে বসুদেবের ছেলে ছিলি গর্গমুনি এইখানে আছে তো তাই বলে দিয়েছে এই জন্য ভালোবাসছে তো ভালোবাসলে তাতে কি আছে না বাবা বুঝতে পারছো না তুমি সরল মানুষ দেখো না তোমাকে নিমন্ত্রণ কই করলো আচ্ছা তখন না হয় তোমাকে ডাকলো না কিন্তু বংশবোধের পর তোমাকে নিমন্ত্রণ করলো কে তোমাকে ভালো চোখে এরা দেখলো আমি এখানে আর বিন্দুমাত্র থাক আমি এখনই চলে যাই চলো গোপাল বড্ড রেগে যাচ্ছে বড্ড রেগে দেখ বসুদেব আমার শরীর তারপরে কোনো দুর্দৃষ্টি করতে বললেন না বাবা একা তিনি না সবাই এই এই প্রকারে তোমাকে উপেক্ষা করছে আমি বুঝতে পারছি সুতরাং এখানে গা জ্বালা করেছে এই জায়গার আমি মহারাজ তুলে নিয়ে বলছেন দেখ বলদেব বাবু তুইও যদি যাস আর যায় তাহলে এরা কি করে বাঁচবে এদিকে কে রক্ষা বলদেব বলছেন বাবা তাহলে কি তোমার মনে হয় যে কৃষ্ণকে ছেড়ে আমি বেঁচে থাকবো তো তখন দুই ছেলেকে দুই কোলে নিয়ে আর সকটে আরোহণ করে তিনি চলে গেলেন একটা সংযোগ প্রকাশে আর একটা বিরহ প্রকাশ গেল দুটো সঙ্গে সঙ্গে দুটা প্রকাশ নাহলে নন্দ প্রবোধনটা সম্ভবপর হয় না সমাধান করেছেন বিরহ চাই এলীলাও করতে হবে অলীলাও করতে হবে আর একটা মিলন প্রকাশে যেতে হবে সেই প্রকাশটা উদ্যোগ দেখেছেন দেখেছেন বলেই বলছেন উদ্ধব যখন আসেন তখন সংযোগ প্রকাশটা দেখেছেন তিনি এই জন্য বললেন আপনাদের বিরহ নাই ওইখানেই দেখুন না ব্যাখ্যায় যা তো জুয়ান তা তো বয়ঞ্চ জামক এ তা তো চলুন বৃন্দা ব্রজে যাই আমরাও যাব গোপাল তুই যদি যাস তাহলে এদের কি গতি হয় বললেন জ্ঞাতিম বৌদষ্টুমে শ্যাম বিধায় শ্রীরাম সুখম আমার মাও তো কাঁদছে আমি এখানে থাকবো নাকি আমি আগে মাকে সান্ত্বনা দেব মাকে কি বলে এসেছো তুমি বলেছো না যে গোপালকে যেমন নিয়ে যাচ্ছে এমনি ফিরিয়ে দেবো তো ওখানে মাকে সান্ত্বনা দেব তারপরে যদি এদের উৎপাত হয় তো এদের কাছে আসবো মাঝে মাঝে দিকে দেখতে আসবো বিধায়ক শ্রীরাম সুখম ওদের মায়ের সবার সুখ বিধান করে তা এই তো শ্লোকের বাদ সুতরাং দুইটি দিকেই দেখান অতএব বুদ্ধ মহাশয় এসে দেখেছেন সন্ধ্যার সময় ভোরের সময় সে ইংলন প্রকার সন্ধ্যার সময় দেখেছেন যখন নন্দালয়ে এলেন তখন বিরহ প্রকার দেখেন আসলে দুটাই আছে এই জন্য বললেন বিরহ তোমাদের জন্য নয় আমার মতো ব্যক্তিকে ধন্য করার জন্য বিরহ নিজের বিরহ সিন্ধুকে যদি গোবিন্দ মন্থন না করতেন তাহলে গোপী আপ আমরা এই প্রকারে দিনের পর দিন আত্মহারা হতে পারতাম কে দিত কোথার থেকে কে জগৎকে সুতরাং এদের ভাব সিন্ধুকে মন্থন করেছেন বিরহ মন্দর দিয়ে আর এর নিষ্কাশন করে এই জন্য বলেন আমার প্রতি অনুগ্রহের জন্য তোমাদের বিরহ এই বিরহ না হলে গোবিন্দ আমায় এখানে পাঠাতেন না আর আপনাদের এই প্রেমের অনুভব আমার অন্তরে সুতরাং মনে মনে ভাবছেন এদের চরণে মস্তক বিক্রয় করে যাও এখন কৃষ্ণ অবতারে যত যত মহামনস্বী সব নিত্য সিদ্ধ পরিকর সাধন সিদ্ধ সমগ্র অন্যান্য অবতারের পরিকর এসে আছেন তার মধ্যে এরা এ তা পরম এদের মতো আর মানসন্তি যারা সংসার তাপে নিরন্তর তপ্ত সেই সমস্ত মুক্তগণ আমরা মুনিগণ ভক্তেরা সকলে এই ভাব কামনা করেন কিন্তু পাননি কোনদিন মহাপ্রভুর যুগ বলেই এই বস্তু তিনি কৃপা করে দিয়েছেন অন্যান্য যুগে উদ্ধব মহাশয় তিন গুরু হয়ে জন্মাতেছেন সুতরাং সেই আবির্ভাব এমনি অনন্ত সৌন্দর্য মাধুর্য নিয়ে সামনের থেকে আসছে একেবারে আপ্যায়িত করছেন যার জন্য বিরোহী প্রাণ পরীক্ষাগত হয়ে যায় এমন ইন্দ্রজালী এত অদ্ভুত শক্তিশালী একটুকু দর্শন করলে সঙ্গে সঙ্গে হাজারো হাজারো আনন্দ সে উৎস এনে দিলেন একেবারে সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল বিরহ ব্যথা বিরহ মরুভূমির উপরে মিলনীর সৌন্দর্য মাধুর্যের সুরধুনি ধারা কুলুকুলু না দিয়ে প্রবাহিত আপ্লাবিত করে দিল হৃদয়কে দেখছেন সামনের দিক থেকে আসছে মুখে হাসি লেগে আছে যেন পরিহাসে আসি আমি আড়ালে আছি তোমাদেরই আছি আর তোমরা বিনা কারণে অনিষ্ট আশঙ্কায় তো কাঁদছ সময়মান কিন্তু ভিতরে আছে তাদের দুঃখ হৃদয়ের মধ্যে স্পন্দন জাগাচ্ছে দুঃখ ভিতরে আছে এই জন্য মুখাম্বুজ স্ময়মান নতু অন্তর হৃদয়ে বেদনাই আছে কারণ ওরা কাঁদবে না হাসবেন তো তাদেরকে একেবারে সকলকে আনন্দ দেওয়ার জন্য আপ্যায়িত করার জন্য এটা যেন কিছু নয় একটা পরিহাস মাত্র তার জন্য তোমরা এত কষ্ট পাচ্ছ স্মামান গলায় মালাটি পরা গোস্বামী পাদ বললেন যে মালাটি গলায় আছে এটা রাধারানীর হাতের গাঁথা মালা যখন বিলাস করে নির্জনে তখন দাঁড়াও তোমাকে সাজাবো কেস বেশ সব হয়ে গেছে বৃন্দাবনের ফুল তুলেছেন মালা পরিয়ে দিয়েছেন সেই মালাটা দেখাচ্ছেন এখন তো রাধাগত প্রাণ আর অন্যান্য সমস্ত গোপী হয়ে গেছে রাধাই এখন প্রধানা তিনি তাদের মস্তকের গুরু কৃষ্ণপ্রিয়া বলি মুখা তাতেই তাদের সৌভাগ্য আনন্দ সকলকে দেখাচ্ছেন দেখো না তোমাদের গাঁথা মালা গলায় রেখেছি যদি আমি তোমাদের না ভালোবাসতাম মালাটা কি এখন গোলায় থাকতো নাকি আগের ভূমিতে আমাদের গোস্বামী পাত দেখালেন যখন রাধারানী মালাটা দিয়ে দিলেন বিশাখা তখন গোবিন্দ মালাটা খুলে দিচ্ছেন বললেন তোমাদের মালা নেব না না কিন্তু যেটা রাধারানীর গাঁথা মালা সেটা থেকে গেল আর মধুমঙ্গল যেটা পরিয়েছিল ভুল করে সেইটা খুলে দিলেন রাজারানীর মালাটাকে যদি দিতেন তাহলে রাজারানীর তানা রাখতে পারতেন না ললিত শাখা বললেন দেখো তোমার মালার তো স্বীকার করেছে তোমার মালা তো স্বীকার করলো সুতরাং যেই মুখে বলো ভিতরে যে তোমার উপরে একটা আদর আছে তার মালার শিকারই জানা যাচ্ছে স্ময়মান মুখাম স্রগ্নি রাধারানীর মালাটা গোলায় ঝুলছে পিতাম্বর ধরফ তো বৌব্রীতে পিতাম্বর বললেই তো যার অঙ্গে পিতাম্বর আছে তাকে পিতাম্বর বলা যায় পিত বসন যার তিনি পিতাম্বর আবার পিতাম্বর ধর ধর শব্দ যার কোনো মানি হয় না যার পিতাম্বর আছে তিনি তো পিতাম্বর লাগার পিতাম্বর ধর কি ব্যাখ্যাকার মনের থেকে অনেক অর্থ নিষ্কাশন করেছেন পিতাম্বর ধর অনেক অপরাধ করেছি নিজে তোমাদের প্রেম প্রেমাধুরী আস্বাদের জন্য বিশ্বকে এই প্রেমের মহিমা দেখিয়ে ধন্য করার জন্য তোমাদেরকে দুঃখ দিয়েছি তাই ক্ষমা করো লম্বা গলায় পিতবাস আছে অথবা অথবা এখন ছুটে আসছেন তো প্রাণ এখনই যায় যায় তাতে তীব্র সন্ত্রাস একবারে তার লুণ্ঠিত হয়ে আসছে ছুটে আসছেন তো এই জন্য ধরে রেখে তাড়াতাড়ি আসছেন দূরের থেকে সামনের থেকে আসছেন প্রথমে তো দেখতেই পাচ্ছেন না এরা এরা তো কেঁদে কেঁদে একবারে অস্থির নীল আলো কি উদ্ভাসিত হয়ে উঠল অন্তর বাহির তখন চোখ মুছে দেখছেন যে তিনি এসেছেন কিংবা তোমরা গুরাঙ্গি তোমাদের অঙ্গের জন্যই তো এই বর্ণের জন্যই তো পীত বসন আমি সারা সব দিনেই পরে রেখেছি পীত বসনটা করি কেন ইসকিও বলেন তোমার অঙ্গের বরণ লাগিয়ে আপিত বাস করেছি আমি নিজেও বলেন আমাদের শ্রীপাদ শ্রী জীব লিখেছেন তার গোপাল চম্পতি বললেন ইমো গৌরী শ্যাম মনসি বিপরীত বহিরবি এই যে গৌরী এবং শ্যাম এরা মনে অন্যরকম আর বাহিরে অন্যরকম স্বামীর ভিতরে গৌরী রাধাই আছেন অন্য কেউ নেই আর গৌরীর ভিতরে স্বামী আছে অন্য কেউ নেই তো যদি বলেন রাধার ভিতরে স্বামী আছেন অথবা গোস্বামী পাদ বললেন কেঁদে কেঁদে আকলা হয়েছেন তো পিতবসনটা ধরে রেখেছেন মুছে দিবেন তাদের অস্ত্র মুছে দেওয়ার জন্য আবেগ ভরে আসছেন অস্ত্র মুছে দেবেন কেঁদে কেঁদে তারা অধীরা হয়ে গিয়েছেন কত বিচিত্র প্রকারে আনন্দ দান করে তাদেরকে ধন্য করবেন তার সীমানে এই ভাব নিয়ে আসছেন বললেন কেঁদে কেঁদে অস্থির হয়েছেন তারা জরুরি সাক্ষাৎ মনমত সাক্ষাৎ মনমত মনমত শব্দের অনেক ব্যাখ্যা করেছেন আমরা সংক্ষেপে বলি বলেন সাক্ষাৎ মনমত বলতে এখানে প্রাকৃত জগতের মনমত নয় সাক্ষাৎ মনমত বলতে অপ্রাকৃত মনমত তিনি হচ্ছেন প্রদ্যুম্ন বলেন সেই প্রদ্যুম্নের সেই সাক্ষাৎ মনমথেরও মন মথনকারী আর প্রাকৃত কন্দর্প কিছুই নেই ও তো তার ছায়া কিচ্ছু না যে প্রাকৃত মধ্যে যার এত প্রভাব যে প্রাকৃত কন্দর্পের বললেন অপ্রাকৃত নবীন মদন নয় এই সাক্ষাৎ মদন যাকে প্রদ্যুম্ন বলা হচ্ছে বললেন তার একটা ক্ষুদ্রতম কণিকার আভাস ছুই না তাতেই তার এত শক্তি আর সেই যে প্রদ্যুম্ন সাক্ষাৎ মর্ম মর্মত তাঁরই মর্মত কামাবতারঙ্গুল শ্রীপাদজিৎ গোস্বামী চরণ আরেক প্রকার ব্যাখ্যা করলেন বললেন অথবা সাক্ষাৎ মনমথ বলতে মনমথ এখানে বলতে বললেন যিনি মথয়তি কন্দর্পকে যিনি মন্থন করলেন অর্থাৎ ভস্য করলেন সেই রুদ্র মহাদেব বললেন যিনি মোহিনী রূপে তারও মনকে বিমোহিত করেছেন তিনি হচ্ছেন সাক্ষাৎ কি না পারেন মহাদেব মোহিনী রূপ দেখতে চাইলে তাকে নিষেধ করলেন বললেন আপনি ওটা কি দেখেন আমাকে দেখছেন দেখুন আবার মোহিনী রূপ বললেন না নারদে সাহাবাই বললো তুমি সকলকে মোহিনী রূপ দেখালে আর আমি একা দেখতে পাইনি হ্যাঁ যাও আমার সব দিন মনে একটা থেকে যাবে আসছেন বললেন ওটা অভাব আর কি কিছুই না না দেখাই তো ভালো মোহর মোহরটা দেখে কি করবেন কে বললেন না দেখাতে এমন দেখালেন রূপ সে রূপ দেখে একেবারে বিপর্য মহাদেবের পর্য সুতরাং তিনি আবার মুহূর্তের মধ্যে সব পাল্টে একেবারে সুন্দরীগঞ্জ সাগরের মধ্যে ফেলে দিলেন কি দৃষ্টান্ত দেবেন এই যে এত কাঁদতে কাঁদতে হঠাৎ যে একবারে আনন্দ রসের মূর্তি সামনে একবারে উজ্জ্বলিত হয়ে আর তাদের প্রাণে যে আনন্দের স্রোত বয়ে দিলেন কি দৃষ্টান্ত দিলেন দৃষ্টান্ত দেওয়া আর কিছু খুঁজে পেলেন না শেষকালে এরপরে বলেছেন দণ্ড প্রাণ বাল এই দৃষ্টান্ত দিয়েছেন বললেন দেহ ইন্দ্রিয় মৃত কিচ্ছু নেই আত্মা ছেড়ে চলে গিয়েছে সেই অবস্থায় যদি সঙ্গে সঙ্গে আত্মা সেইখানে এসে সারা ইন্দ্রিয় শক্তির সঙ্গে প্রবেশ করে তখনই যেন ইন্দ্রিয় সহিত প্রাণ এবং দেহ নেচে উঠে সেই প্রকারে কোটি কোটি গোপী তিন শত কোটি গোপী মুমূর্ষ প্রায় কিন্তু যেমনি এসে সামনে দর্শন দিলেন পিতাম্বর পরস্রগী সাক্ষাৎ মনোমত মনোমত ও হো একবারে আনন্দ রসের প্রবাহিত হয়ে গেল সকলের হৃদয় হৃদয়ভূমি আফলাদিত হয়ে গেল এবং কি অজানা আনন্দ রসে এমন দুঃখ বা বিরহ জ্বালা ভোগ করেছেন তেমনি অপ্রাকৃত রসানন্দে হৃদয় উদ্দীপ্ত হয়ে উঠল সকলেই একবার উঠতে জাদুকরের মতো কি না করতে পারে এরাই বলেছিলেন বললেন আমাদের এই অভিমানকে নাশ করার জন্য তোমাকে অন্তরিত হতে হতো আরে তুমি একটু হাসলেই তো হয়ে গেছো তো সেই মুখে হাসি একেবারে স্ময়মান কাম্য আর সাক্ষাৎ মনমত মনমত কোটি মনমত বিমোহন রূপে দর্শন দিলেন সব গোপিকার চিত্ত অপূর্ব প্রেম রসে আপ্লুত হয়ে উঠল সকলেই শ্যাম সুন্দরকে নিয়ে আপন আপন ভাবে সকলেই মিলিত হলেন তারপর ভগবান শ্যাম সুন্দর রাস বিহারী যে উদ্দেশ্যে আজ তাঁদিকে আকর্ষণ করেছেন সেই রাসলীলা অশেষ বিশেষ আস্বাদন করলেন সুকমুনি ফলশ্রুতি বলে দিলেন বিক্রেতম ব্রজবধূ হৃদঞ্চ বিষ্ণু শ্রদ্ধানিত অনুসৃবাদ খবর্ণীর ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য কামং হৃদরোগমাস্তু কহিল খরচিরেন ধীর ব্রজবধূর সঙ্গে শ্রীকৃষ্ণের রাসবিলাসের কথা শুনতে হবে য যে কোনো ব্যক্তি শ্রবণ করবেন শ্রবণ করা মাত্রে আগে গোপিকা অনুগতময়ী জয় হবে পরাং গোস্বামী পাদ লিখলেন পরাং প্রেম লক্ষণা শুধু প্রেম লক্ষণা বললে চলবে শুনলে কি প্রেম লক্ষণা ভক্তি হবে বললেন না গোপিকা প্রেমানুসারিত্ব সর্বোত্তম জাতি অক্ষর আছে গোস্বামী পাদের এদের বাক্য কখনো মিথ্যা হবার নয় সাক্ষাৎ সত্যের সাধনা করে বাস্তব তারা তারা সেই ব্রজের থেকে আসছেন সুতরাং লিখে দিয়েছেন গোপিকা প্রেমানুসারিতা সর্বোত্তম জাতিয়া গোবিন্দের কথা মিছা হবে মাটি খেয়ে বলেছেন খাইনি কিন্তু এদের কথা উনি মিথ্যা হতে দেবেন সেহজে ভক্তের বাক্য নহে ব্যবচার ভক্তের বাক্যের কোনোদিন ব্যবচার নেই সুতরাং আমরা এক মাস আস্বাদন করেছি এইখানে শ্রী শ্রী গোপী গীতি গুসাই পাঁচ গুণের বাণীকে অবলম্বন করে যথাসম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করেছি কিন্তু তবু আমার এই দুষ্ট মন এবং ইন্দ্রিয় বা জিহার দোষে অনেক ভুল ত্রুটি হয়েছে আপনারা কৃপা করে তা মার্জনা করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আপনাদের এই সেবাটুকু যেন রক্ষা করে আপনাদের কৃপায় আর যেন জীবনকে ধন্য করতে পারি আপনারা পূর্ব পূর্ব বৎসরের মতো এবার ওই স্ত্রী রাধা কুণ্ডে নিয়ম সেবা এসে আর আমাদের রাধা কুণ্ডে নিয়ম সেবা সৌন্দর্য মাধুর্য বর্ধন করেছেন এই একটি মাস কি যে আপনাদের এই মধুময়ের সঙ্গে আনন্দের স্রোত বয়ে গেছে রাধা কুণ্ডে এই ভাষার দ্বারা ব্যক্ত করবার জিনিস রূপাদেরা তারা নিয়মিত কত কষ্ট করে এখানে আসেন কৃপা করে আমাদের উপর আপনারাও সকলে দয়া করে এখানে আসেন বিদ্যুৎ নেই জল নেই কত প্রকার দুর্ভোগ সহ্য করে আপনারা এই স্থানে এক মাস নিয়ম সেবা করেন আমরা আপনাদের কিছু সেবা করতে পারি সেবার আমরা কি করব আমরা তো ভিক্ষুক কাঙ্গাল আপনার এরই নানা রকম সেবা গ্রহণ করে থাকি তবে এই যে দু একটা হরিকথা আপনাদেরই স্ত্রণ এই গঙ্গা জলে গঙ্গা পূজার মতো আপনারা যেমন কৃপা দিয়েছেন করুণা দিয়েছেন তেমনি বলেছি এতে আপনারা স্নেহ করে করুণা করে আনন্দ লাভ করেন আপনাদের মুখমণ্ডল দেখে আমি অনুভব করতে পারি এবং তখন সত্যই সেবা আমার সার্থক হচ্ছে জেনে নিজেকে না করে আসেন তাদের চরণে আমরা অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি আপনারাও দয়া করে আসেন আপনাদের সকলের প্রতি আমরা হাত দিয়ে কৃতজ্ঞতা শুভেচ্ছা জ্ঞাপন করি আমরা সাদর আমন্ত্রণ আপনাদের জানিয়ে রাখি আপনারা আসেন বলেই এই একটি মাস এইখানে আনন্দের হয়ে যায় না এলে কিছুই वस्तु শ্রবণে তো বিরাজতে সঙ্গে সদা ইচ্ছা মম হয়েছে এই প্রার্থনা যাদের মুখে হরি কথা আর যাদের কানে হরি কথা তাদের সঙ্গে যেন জন্ম জন্ম যেমন সৌহার্দ্য এক জন্মের কথা না জন্মে জন্মের কথা সুতরাং আপনারা আবার আসবেন আগামী বছর আমরা উদগ্র প্রতীক্ষা নিয়ে থাকবো তবে আপনারা যেমন পরমানন্দে স্রোত প্রবাহিত করেন এইখানে তেমনি আপনারা খুব বড় একটা দুঃখ দিতেও জানেন কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই আর এরপর তো আপনারা চলে যাবেন স্থানের থেকে কিন্তু এই যে সারা মাস ব্যাপী একটা আপনাদের সঙ্গে যে একটা রসোচ্ছ্বাস সহসা এটা স্তিমিত হয়ে যায় চারদিকে শূন্য শূন্য বোধ হয় এই যে রিক্ততা আমাদেরকে কি দুঃখ দেয় তা আমরা বুঝতে পারি কিন্তু সেই দুঃখটিও আনন্দ এবং সেই দুঃখটিও রস ভগবানের বিরোহের কথা আমরা শুনেছি তেমনি ভক্তের বিরহ তাই ভক্তের বিরহ ভোগ করাও একটা সাধনা এবং ওটা দরকার ওটার প্রয়োজন আছে যাই হোক শ্রী শ্রী কুণ্ডেশ্বরীর চরণার বিন্দে আমরা প্রার্থনা করি যাতে বৎসর বৎসর এইরূপ আমাদের উত্তম মিলন তিনি ঘটান এবং এই প্রকার কৃষ্ণ কথার সানন্দে আমাদের যেন জীবন অতিবাহিত হয় এই প্রার্থনাই আমরা করি শ্রী শ্রী গোপী গীতি সবার থেকে বড় আস্বাদন করলেন কে আমাদের রাধা গোপীনাথ সবার থেকে বেশি আস্বাদন তার কারণ আমরা গোপাল চৌধুরীকে দেখতে পেয়েছি যে কৃষ্ণ নিজের কথা বাধুরি যেমন আস্বাদন করেন এমন আর কার আস্বাদন করার শক্তি বা সাধ্য নেই সুতরাং তিনি আগে আস্বাদন করলেন তারপরে আমাদের অবদান তাঁদের চরণে আমরা প্রার্থনা করি যে তাঁদের এই যে সকলে মিলে ভক্ত সঙ্গে যেখানে আমার কথা কীর্তন হয় গোরজাতি বৎসলা বলে উল্লেখ করেছে একটা খুব দুর্দান্ত গাড়িকে একজন নিয়ে যাচ্ছে বাজারের থেকে কিনে সমস্যা গাভী বা গাভী কিছুতেই যাবে না অন্য দিকে থেকে এসেছে তখন একজন ব্যক্তি এসে বলছে ভাই নিয়ে ধস্তা ধস্তি বারবার পড়ে যাচ্ছে বলি ভাই এভাবে হবে না ওই যে বাছুরটা আছে ওইটাকে কোলে নিয়ে চলো টানাটানির বাছুরটাকে কোলে নিয়ে তিনি চললেন গাভী হাম্বারও করতে করতে চলে তো তেমনি আমাদের পদ্মপুরাণ বললেন গৌরী যেখানে তার কথা হয় সেখানে তিনি হাম্বা হাম্বা রং করতে ছুটে আছেন সুতরাং তিনি আনন্দ পেয়েছেন আপনাদিকে দেখ এই সমবেত ভক্ত সমাজ তার কথা শুনে আপনারা আনন্দ পাচ্ছেন তার প্রচুর আনন্দ হয়েছে তিনি কৃপা করুন যাতে তার চরণে একদিন প্রেম লাভ করে আমরা সকলে ধন্য হই এই প্রার্থনা আপনার জন্য জানিয়ে আর আজকার এখানে নিয়ম সেবার পাঠ আমরা থেকে এই সংসারে এসে নানা রোগ শোক দুঃখ জরা মৃত্যু নরকাদি ভোগ করে বেড়াচ্ছে বস্তুত তারা ভগবানের থেকে এখন বহু দূরে এই যে দূরত্ব জীব আছে গোলকে তিনি আছেন জীব আছে ফুলকে আর তিনি আছেন গোলকে শুধু ব্যবধান শাস্ত্র মহাজন বলছেন এই যে দূরত্ব বা ব্যবধান এই ব্যবধানকে গুছিয়ে আর ভগবান এবং জীব এই দুটি হৃদয়কে একটি সূত্রে বেঁধে দিয়ে ধন্য করতে অতি নিকটতম করে দিতে ভগবানের যে সর্বাধিক করুণা বা গুরুত্বপূর্ণ করুণা সেই করুণাটি শ্রী গুরুরূপ ধারণ করে বিশ্বে অতীত কৃষ্ণ গুরুরূপ হন শাস্ত্রে প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভগবান শ্রীমুখে বললেন আচার্য মান বিজানিয়া এ উদ্ধব আচার্যকে তুমি আমার পূর্ণ স্বরূপ বলে জানবে কারুণ্য ঘনমূরতি জীব যে ভগবানের পাদ পুনঃ ভজন করে ধন্য হবে তার প্রবেশের দ্বারি আমরা যার গ্রন্থ আলোচনা করেছি তার কথাতেই বলি শুধু গোস্বামী পাদ বললেন সেই ভক্তি মন্দিরে প্রবেশের দ্বারই প্রথমে তিনটা অঙ্গ গুরুপাদ তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ বিশ্রম্ভেন গুরু সেবা তারপরে ভিতরে ঢুকতে পারে প্রথম দরজা শ্রী মন্দিরে প্রবেশের দরজা শ্রী গুরু পদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণং বিষ্ণম্ভেনু গুরু সেবা এক হচ্ছে শ্রী গুরু পদাশ্রয় দুই হচ্ছে দীক্ষা কৃষ্ণ দীক্ষা এবং শিক্ষা আর তিন হচ্ছে বিশ্বাসের সহিত গুরু সেবা ভক্তি মন্দিরে প্রবেশের প্রথম দ্বার তার কারণ দেখুন ভক্তি এত বড় বিদ্যা রামানন্দ রায়ের নিকট প্রভু জিজ্ঞাসা করলেন বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার রায় কহি ভক্তি বিনা বিদ্যা না জগতে যে কোন একটা বিদ্যা শিখুন জাগতিক বিদ্যা তার একটি গুরু চাই শিক্ষক তো একটা দরকার শিখাবে কে আর যে এত বড় ভক্তি বিদ্যা তার যে শিক্ষক সাধারণ হলে তো হবে না এই জন্য যার ভক্তি তিনি সাক্ষাৎ গুরুরূপ ধারণ করে আসছেন গুরু পাদাশ্রয় বললেই তো হতো আবার দুটো অঙ্গ করলেন গুরু পাদাশ্রয়ের পরে আবার দীক্ষা এবং শিক্ষা যে আমরা তো জানি যা গুরু পাদাশ্রয় সেইটি দীক্ষা নাকি কিন্তু গোসাই পাদ আবার দুটি অঙ্গ করে দিচ্ছে প্রথমে বলছেন গুরু আশ্রয় তারপর বলছেন দীক্ষা আসলে গুরু আশ্রয় এবং দীক্ষা এক জিনিস নয় দুটো অঙ্গই ওলা গুরু আশ্রয় মানেই যে শাস্ত্র এবং মহাজনের রীতি হচ্ছে যে যে গুরুচরণ আশ্রয় করে ভজন করা যে অভিলাষা এই অভিলাষা মানবের কখন জাগে বললেন প্রথমত সৎসঙ্গ করতে হয় মহৎসঙ্গে হরি কথা ভক্তির কথা শুনতে শুনতে তারপর জীবের হৃদয়ে আধ্যাত্মিক সাধনার একটা ইচ্ছা জাগরিত হয় শ্রদ্ধা জাগরিত হয় তখন তিনি সেই সকল মহাভুবনের মধ্যে যাতে তার শ্রদ্ধা প্রীতি ভক্তি মনে মনে তখন তিনি তার চরণাশ্রয় করে সৎসঙ্গে গুরুপাদাশ্রয়ের যে প্রয়োজনীয়তার বোধ হয় কারণ সৎসঙ্গে তো হরি কথা আর হরি কথায় তো বলেই দিয়েছেন ভাগবতে নিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ভারম ময়ানুকূলে নহস্বতীরিতম পুমান ভবাব্দিং ন করে স্ব আত্মহা এই যে নিদেহ একটি সুন্দর নৌকা সাধু সঙ্গে এগুলি জানা যায় এই নৌকা সংসার সমুদ্রে ভগবান ভাসিয়ে দিয়েছে যাও এই নৌকাকে অবলম্বন করে তোমাকে ভবসিন্ধুর পরপারে যেতে হবে কিন্তু ছিল নৌকা এটাকে ডোবাবে না পাওয়া যায় না সুদুর্লভম বস্তু এখন সুলভ করে পেয়েছ এই দেহরূপ নৌকাতেই ভবসিন্ধু পার পারে যেতে হবে একটা তো নাবিক চাই বিজ্ঞ নাবিকের দরকার ঠিকভাবে চালিয়ে নিয়ে যাবে সেই কর্ণধার হচ্ছেন বললেন যেমনি সাধক সেই কর্ণধারকে বসালো তেমনি ময়া অনুকূলে তেমনি আমার বাতাস তাকে পেছনের থেকে ঠেলে ওপারে পৌঁছে দেবে বেশি দেরি আর নেই ভগবান বলছেন না যে তার আগে আমার আনুকূল্য আগে আশ্রয় নেবে তবে তো আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাই তো যে আর সব মরে কাল বলা আছে সুতরাং গুরু মহতের সঙ্গে যখন গুরুপদাশ্রয়ের এই প্রকার প্রয়োজনীয়তা উপলব্ধি হলো তখন যাদের তাদের মধ্যে যার প্রতি তার শ্রদ্ধাভক্তি সাধক সেখানে তার কাছে কিছুদিন থেকে আর একটু সেবা টেবা করে এখন অনেকে বলেন তিনি যোগ্য গুরু কিনা সেটি একটু জানা পরীক্ষার কথা আছে এবং গুরুদেবও দেখবেন যে যোগ্য শিষ্য কি না যা শাস্ত্রে উল্লেখ আছে সদ্গুরু সৎ শিষ্যের কিন্তু আসলে বাছাই করার জন্য ওটা নয় ওটা ভাবে হয় তবে হ্যাঁ মহতের আশ্রয়ে কিছুদিন থাকলে তবে ওই যে মন্ত্রটা তিনি দেবেন তার একটা যোগ্যতা তো লাভ হয় সেটি গুরুপাল তারপরে কৃষ্ণ দীক্ষা শিক্ষণম তিনি প্রসন্ন হয়ে গেলেন দীক্ষা দিলেন তারপর আবার শিক্ষা দিলেন ভজন শিক্ষা কারণ ভাগবত বলছেন তেন সন্দর্শিত আগ্রহ গুরুচরণ আশ্রয় করে তেন অর্থাৎ তাঁর দ্বারাই সন্দর্শিত আগম ভজনের পরিপাটি সব শিক্ষা হবে যদি মনে করুন যার চরণ আশ্রয় করলাম তিনি হয়তো আমার ভজন লিপসা জাগার পূর্বে হয়তো অন্তরিত হয়ে গেলে বা হয়তো এই সমস্ত গভীর শাস্ত্রজ্ঞান তার মধ্যে নেই তখন একটা বা প্রয়োজনে দুটো চারটা যাই হোক শিক্ষাগুরু করতে পারে কিন্তু লভ্যানুগ্রহ আচার্য তেন সন্দর্শিতা আগত কিন্তু কিন্তু বলছেন যে যদি দীক্ষাগুরু তার যদি সম্পূর্ণ ভজন শিক্ষা দেওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে তার থেকেই শিখতে হবে তেন সন্দর্শিতা আগমন ওটার অভাব বলে তো এই জন্যে তারপরে কৃষ্ণ দীক্ষা শিক্ষণ বিশ্রম্ভেণু গুরু সেবা তারপরে বললেন বিশ্বাসের সেই গুরু সেবা তো এখানে বিশ্রম্ভ শব্দটা কেন দিলেন গুরু সেবা বললেই তো হতো আবার বিশ্বাস এখানে কি বললেন না এই বিষয়ে একটা খুব বড় বিশ্বাসের দরকার আছে ভগবান শ্রীমুখে বলেছেন আচার্য মাং বিজানিয়াত নাবমুন্নীত করহিচিত নমর্ত বুদ্ধা শ্বেত সর্বদেব তত্ত্বটি জেনে সব সময় মনের মধ্যে তত্ত্বটিকে প্রজ্জ্বল বা উজ্জ্বল রেখে সেবা করলে সেবার সাফল্য কারণ সেবা করবো আমি তিনি তো সাক্ষাৎ ভগবানের তত্ত্বময় মূর্তি হয়েও আমার কাছে এসেছেন ভক্তরূপে আমি দেখতে পাচ্ছি সুতরাং সেবার সময়ে যদি কোনো প্রকার পরিচর্যার ব্যাপারে আমার যদি মর্তবুদ্ধি এসে যায় যে তিনি মানুষ হয়ে গেল আর উপায় নেই গুরুবজ্ঞারূপ নামা পড়া হয়ে যাবে এই জন্যই বিশ্রাম শব্দটা দিচ্ছেন গোসাই সব সময় মনের মধ্যে ওটাকে রাখতে হবে কোনো সময়ে যেন আমাদের আচার ব্যবহারে আমাদের ধারণায় કાય મન વચને স্ত্রী গুরুতে মানুষ বুদ্ধি নাই যায় এই জন্যই বিশ্রম্ব শব্দ কারণ দেখুন সাক্ষাৎ হরিত্যেন সমস্ত শাস্ত্রযুক্ত বলা আছে তো সাক্ষাৎ শব্দের ব্যাখ্যাটা কি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ নিজেই ব্যাখ্যায় লিখেছেন ভাগবতের টিকায় বলে সাক্ষাৎ বলতে ভগবানের যে আমি কৃষ্ণের আরাধ্য আমার গুরু যে সেই শ্রীকৃষ্ণের অংশ বা কলা এটাও মনে করতে হবে না সাক্ষা যিনি রাম উপাসক তিনি মনে করবেন আমার ইষ্টদেবী করুণামূর্তি অবলম্বন করে এসেছেন যিনি কৃষ্ণ উপাসক তিনি মনে করবেন আমার ইষ্টদেবী করুণামূর্তি নিয়ে এসেছেন অংশ বুদ্ধির ন কার্যা অংশ বুদ্ধিও করতে হবে না সাক্ষাৎ দেওয়া সুতরাং এই জন্য বিশ্রম্ভ আরেকটি কারণে বিশ্রম্ব বলা হয়েছে যখন ভাগবতের শ্রী দেবশ্রী নারদ যুধিষ্ঠিরকে হরিকথা বলছেন তখন মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন বললেন প্রভু এই যে ভক্তিপথে অনেক অনর্থ কাম লোভ মোহ ইত্যাদি নানা অনর্থ কিন্তু আপনি তো এই সমস্ত অনর্থগুলি নাশের এক একটা উপায় বলে দিলেন নাথ বলে যাচ্ছেন হরিকথা যদি কাম নাশ করতে হয় তাহলে সংকল্প বিবর্জিত হয় তবে কাম যদি ক্রোধকে নাশ করতে হয় তাহলে অন্তরে কামকে বিসর্জন দেওয়া যায় কারণ কাম প্রতিহত হয়ে ক্রোধ হয় যদি লোভকে জয় করতে হয় তাহলে এই ভোগ্য বস্তুতে নশ্বর বুদ্ধি এবং ভিন্ন বুদ্ধি আসা চায় তবে লোভ জয় হোক আর নিক্ষিক বিদ্যার দ্বারা দম্ভ জয় হোক এই প্রকার এক একটা সাধনার দ্বারা এক একটা সাধু সেবার দ্বারা অহংকার জয় হয় ধন্য আছে এই প্রকারে এক একটা সাধনার দ্বারা এক একটা বস্তু জয় হয় তখন শ্রী নারদকে জিজ্ঞাসা করছেন মহারাজ দৃষ্টি আচ্ছা প্রভু এমন কি কোন একটা সাধনা নাই যার দ্বারা সবগুলি জয় হয় বলেন সে একটাই সাধনা আছে ওটা আর দুটো নেই এ তৎ সর্বম গুরু ভক্তিয়া পুরুষ ও ঝঞ্ঝ সাগরে এগুলি সব যুগপথ শ্রী গুরুচরণে শ্রীগুরুপাদ পত্নীর ভক্তির দ্বারা পুরুষ অন্ধসাতরে তনাশে এগুলি পার হয়ে যায় অর্থাৎ সেই সেই সাধনার দ্বারা বরং কষ্ট লাগে কিন্তু গুরু সেবার দ্বারা কোনো কষ্ট নাই অঞ্জসাতরে শাস্ত্রের বাণী ভাগবতীর সাক্ষাৎ সর্ববিধান কারো না বলার উপায় তো সুতরাং এই বিশ্বাস চাই শ্রমেণ গুরু সেবা বিশ্বাসটা চাই আরো বিশ্বাস চাই কি বিশ্বাস শ্রীজিৎ গোস্বাইপাদ লিখলেন যদ্যপি শরণাপত্যৈব সর্বং সিদ্ধ তত্রাপি বৈশিষ্ট্য লিপসু শক্তশ্চে শ্রী ভগবত তত্ত্ব উপদেশ তত্ত্বোপদেশ মন্ত্রোপদেষ্টিনাং শ্রী গুরুচরণানাম ভগবত তত্ত্ব তত্ত্বোপদেষ্টিনাং শ্রী গুরুচরণানাম বিশেষত সেবা মেব কুচ্চা যদ্যপি শরণাপত্তৈব সর্বং সিদ্ধতি ভগবানের পাদ পত্নী শরণাপত্তির দ্বারাই সব সিদ্ধি হয় ঠিক কিন্তু যদি বৈশিষ্ট্য লিপসু শক্তস্থে কোন গুরুনিষ্ঠ সাধক গুরু সেবা পরায়ণ গুরুগত প্রাণ যদি বৈশিষ্ট্য লিপসু হতে পারেন গুরুপাদ পর্যায়ে প্রগাঢ় ভক্তি স্থাপন করতে পারেন তাহলে বিশেষত সেবা যা তিনি বিশেষভাবে শ্রী গুরু সেবা করিবেন এই বিশ্বাস কেউ চায় বিশেষভাবে সেবাটি কি বললেন দেখুন বিশেষত সেবা এবং পূজা বিশেষভাবে গুরু সেবা তাহলে একটা সাধারণভাবে গুরু সেবা আছে তাহলে বিশেষ কথা আসবে কেন হ্যাঁ তার স্ত্রী আছে তাহলে সাধারণ আর বিশেষে কি তফা বললেন যেমন মনে করুন শ্রী গুরুদেব মন্ত্র দীক্ষা দিলেন ভজন উপদেশ দিলেন ভজন করুন ভজন করছি নিত্য ভগবত আরাধনার সময়ে গুরু সেবা নিত্য করতে হচ্ছে চিত্রপট রয়েছে ভগবানের চিত্রপট এই যেন সাক্ষাৎ বুদ্ধি করেই পুজো করতে হবে গুরু চিত্রপট সাক্ষাৎ বুদ্ধি করেই পুজো চিত্রপট তো ভাবতে হবে না ভাবলেই শ্রদ্ধাহানি ভক্তি লঘু হয়ে যাবে সুতরাং সেবা করছি শ্রী গুরুদেব যেভাবে গুরুপদিষ্ট গুরুদেব যা শিক্ষা দিয়েছেন সে অনুসারে ভগবানের সেবা করে গুরু সেবা হয়ে যাচ্ছে হচ্ছে কিন্তু বৈশিষ্ট্য লিখছু বললেন যদি এটি হচ্ছে সাধারণভাবে সেবা ভজন করতে করতে ভজন করতে করতে শ্রী গুরু গোবিন্দের কৃপায় প্রেম হবে সাধক ভগবানের চার পাঁচ সেবা লাভ করবে ঠিকই আছে কিন্তু যদি গুরু চরণে বিশেষ গাঢ় রতি বা মতি কারো চরণে কারো যদি থাকে তাহলে তিনি হলেন বৈশিষ্ট্যলিস তিনি যদি পারেন তাহলে একটু বিশেষভাবে সেবা রাখবেন বিশেষভাবে এখানে কি সেবা বললেন ভগবানের যেখানে সেবাটি হবে অঙ্গী গুরু গৌর গোবিন্দের আর গুরু সেবা তার অঙ্গ সেখানে সাধারণ সেবা এবং যেখানে গোর গোবিন্দের সেবাটি হবে অঙ্গ আর গুরু সেবায় অঙ্গি সেইখানে হবে বিশেষ সেটি আবার কি প্রকার এইসব কথাতে তো মাথা ঘুরে যাচ্ছে কারণ গুরুদেব তো উপদেশ করলেন ঠাকুরের সেবা তুমি এই সেবা করি আর গোবিন্দচরণ লাভ করবে তাহলে আবার গুরু সেবাকে অঙ্গি করে আর ভগবত সেবা সেটি কী রূপ দেখুন প্রত্যেকটি যে মীমাংসা প্রকরণ তার পাঁচটি বিষয় থাকে একটি হচ্ছে বিষয় একটি হচ্ছে সংশয় একটি হচ্ছে প্রতিপক্ষ কোনো একটা জিনিসকে নিয়ে যদি মীমাংসা করতে হয় তাহলে পাঁচটি জিনিসকে বুঝতে হবে একটি হচ্ছে বিষয় একটি হচ্ছে সংশয় একটি হচ্ছে পূর্বপক্ষ একটা হচ্ছে সিদ্ধান্ত আর একটা হচ্ছে সঙ্গতি পাঁচটা জিনিস এখন এই পাঁচটা জিনিসকে নিয়ে যদি এই বিষয়টাকে বিচার করা যায় বিষয় হচ্ছে কি বিষয় হচ্ছে গুরু সেবা সংশয় হচ্ছে কি শ্রীজীব বললেন যদি পারেন আপনি তো ভগবানের যে চরণে নিষ্ঠা তার থেকেও গুরুতে বেশি নিষ্ঠা রাখুন তাহলে আপনার এই ভগবত সেবা আরো সার্থক হবে অচিরায় এই তো কিন্তু মনে জাগে গুরুদেব দিয়েছেন ভগবানের সেবা উনি তো বলেননি যে আমার সেবা করলেই তুমি গোবিন্দ পাবে উনি যদি বলতেন তাহলে আমরা তাই করতাম সে তিনি তো বলছেন না তিনি বলেন আরে আমার সেবা তোমার দরকার নেই আমরা যদি সেবা করতে যাই তিনি বলেন তুমি গোবিন্দ সেবা ছেড়ে এই কাজ ছেড়ে তুমি আমার কাছে আসছো আমার সেবা যাও তা করাবে বলবেন তো তিনি বলছেন সুতরাং তিনি যখন শ্রীমুখে বলছেন যে ওটা তোমার গোবিন্দ সেবা দ্বারাই তুমি গোবিন্দ পাদ করবে রতিমতি পাবে তখন সংশয় আসলো যে এতে যে তাহলে গুরু সেবাকে যে ভগবত সেবার থেকেও অধিক বলে বর্ণনা করা হলো তাহলে এটি ঠিক কিনা সংশয় হয়ে গেল পূর্বপক্ষ এলো না গুরু সেবা গুরুই থাকবে ভগবত সেবা মুখ্যই থাকবে কারণ গুরুদেবই যখন সাক্ষাৎ ভাবে সেই ভগবত সেবা উপদেশ করলেন তখন লোকে কেন আমরা মুখ্য করব গুরু সেবাই মুখ্য গৌণ থাকবে এবং ভগবত সেবাটি মুখ্য থাকবে পূর্বপক্ষ এসে গেল এখন সিদ্ধান্ত পিতা শাস্ত্রের বাড়িতে যদি বলেন যে হ্যাঁ ভগবানের সেবাকে সেবার থেকে গুরু সেবাকে মুখ্য করলে তোমার অধিকতার ভাবে কিছু একটা ভগবত প্রসাদ লাভ হবে তো মানবো হ্যাঁ, বলেছেন দেবতী দেবী স্তবে দেখা যায় তিনি বলছেন ভক্তির যথা হরু মেস্তি তদ বরিষ্ঠা গুরু যদি মমাস্তি তেন সত্যেন সন্দর্শয় তুমি হরি দেবভূতি দেবী স্তুতি করতে গিয়ে বলেন হরিতে আমার যে জাতীয় ভক্তি আছে তার থেকে যদি গুরুতে বেশি থাকে তাহলে সেই সত্যের দ্বারা সেটা সত্য কার সত্য শাস্ত্রীয় সত্য ভগবান শ্রীমুখে বললেন মদ ভক্ত পূজার তরিকা তাহলে গুরুতে দুটো তত্ত্ব আছে এক ভগবত তত্ত্ব আর ভক্ত তত্ত্ব তাহলে গুরু সেবার মতো আর ভক্ত সেবার কিছু নেই ভগবান নিজেই বলছেন মদ ভক্ত পূজার ভূমিকা আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড় বলেই তো দিচ্ছেন নিজে সুতরাং ভগবানে আমার যে ভক্তি আছে তার থেকে যদি স্ত্রী গুরুতে আমার বেশি ভক্তি থাকে तीनों सत्य नो सही सत्य द्वारा शास्त्रीय सत्य द्वारा भगवान